Al Hayat Media Center presents একদিন ঘুম যে ভাঙলো কোরআন আমাকে টানলো একদিন ঘুম যে ভাঙলো কোরআন আমাকে টানলো প্রস্তুতি এবার নিলাম যাই হাতে ছিল তাই নিয়ে বের হলাম আহবান আহবান নবুয়তের আদলে খিলাফা ফিরে এলো নবুয়তের আদলে খিলাফা ফিরে এলো সময় নেই আর পিছে তাকাবার নেই ক্ষয় নেই ভয় কিছু হারাবার সময় নেই আর পিছে তাকাবার নেই ক্ষয় নেই ভয় কিছু হারাবার জিহাদের মাঠে অস্ত্র হাতে তাগুত কুফার ভেঙে চুড়ে চুরমার জিহাদের মাঠে অস্ত্র হাতে তাগুত কুফার ভেঙে চুড়ে চুরমার আহবান আহবান আহ্বান হলো তেরা দোলে খিলাফা ফিরে এলো তেরা দোলে খিলাফা ফিরে এলো হয় বিজয় নয় শাহাদা আল্লাহর সাথে এই ছিল আদা হয়ে বিজয় নয় শাহাদা আল্লাহর সাথে এই ছিল আদা জিহাদ জিহাদ জিহাদ এই বিজয় তাগুত কুফার জলে পুড়ে ছারখার তাগুত কুফার জলে পুড়ে ছারখার জান্নাতের স্বপ্নে বিভোর চোখ তামান্না শুধু শাহাদা ফি সাবিলিল্লাহর তামান্না শুধু শাহাদা ফি সাবিলিল্লাহর অপেক্ষার প্রহর যেগুনি শহীদের মৃত্যু নেই জানি অপেক্ষার প্রহর যে শহীদের মৃত্যু নেই জানি নিষ্পাপ হব সবুজ পাখি অপেক্ষায় সকল সাথী তবু হৃদয় জানে আমার রবের সাক্ষাতেই চির প্রশান্তি তবু জানে আমার রবের সাক্ষাতে চির প্রশান্তি জান্নাতের স্বপ্নে বিভোর চোখ তামান্না শুধু সাহাদা ফি সাবিলিল্লার তামান্না শুধু সাহাদা ফি সাবিলিল্লার তামান্না শুধু সাহাদা ফি সাবিলিল্লার